আলী রাদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন বদর যুদ্ধের মালের মধ্য হতে যে অংশ আমি পেয়েছিলাম তাতে একটি জওয়ান উটনিও ছিল আর নবী সাল্লাহ সাল্লাম খুমুসের মধ্য হতে আমাকে একটি জওয়ান উটনি দান করেন আর আমি যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কন্যা ফাতিমা রদিল্লাহ তাল্লাহা এর সঙ্গে বাসর যাপন করব তখন আমি বানু কায়নুকা গোত্রের এক স্বর্ণকারের সঙ্গে এ মর্মে চুক্তিবদ্ধ হলাম যে সে আমার সঙ্গে যাবে এবং আমরা উভয়ে মিলে ইচকির ঘাস সংগ্রহ করে আনব আমার ইচ্ছা ছিল তা স্বর্ণকারের নিকট বিক্রয় করে তা দিয়ে আমার বিবাহের ওয়ালিমা সম্পন্ন করব ইতোমধ্যে আমি যখন আমার জওয়ান উটনি দুটির জন্য আসবাবপত্র যেমন পালান থলে ও রশি ইত্যাদি একত্রিত করছিলাম তখন আমার উটনি দুটি এক আনসারির ঘরের পাশে বসা ছিল আমি আসবাবপত্র জোগাড় করে এসে দেখি উট দুটির কুঁচ কেটে ফেলা হয়েছে এবং কোমরের দিকে পেট কেটে কলিজা বের করে নেওয়া হয়েছে উটনি দুটির এই হাল দেখে আমি অশ্রু চেপে রাখতে পারলাম না আমি বললাম কে এমনটি করেছে লোকেরা বলল হামজা ইবনু আব্দুল মুতালিব এমনটি করেছে সে এ ঘরে আছে এবং শরাব পানকারী কতিপয় আনসারির সঙ্গে আছে আমি নবী সাল্লাহ সাল্লাম এর নিকট চলে গেলাম তখন তার নিকট জায়দ ইবনু হারিসা রদিল্লাহ তাল্লাহ্ন উপস্থিত ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার চেহারা দেখে আমার মানসিক অবস্থা উপলব্ধি করতে পারলেন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমার কি হয়েছে আমি বললাম হে আল্লাহ রসুল আমি আজকের মতো দুঃখজনক অবস্থা দেখিনি হামজা আমার উট দুটির উপর অত্যাচার করেছে সে দুটির কুঁজ কেটে ফেলেছে এবং পাঁজর ফেড়ে ফেলেছে আর সে এখন অমুক ঘরে শরাব পানকারী দলের সঙ্গে আছে তখন নবী সাল্লাহ সাল্লাম তার চাদরখানি আনতে আদেশ করলেন এবং চাদরখানি জড়িয়ে পায়ে হেঁটে চললেন আমি এবং জায়দ ইবনু হারিসা রদিল্লাহ তাল্লাহ্ন তার অনুসরণ করলাম হামজা যে ঘরে ছিল সেখানে পৌঁছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘরে প্রবেশের অনুমতি চাইলেন তারা অনুমতি দিল তখন তারা শরাব পানে বিভোর ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হামজাকে তার কাজের জন্য তিরস্কার করতে লাগলেন হামজা তখন পূর্ণ নেশাগ্রস্ত তার চক্ষু দুটি ছিল রক্তলাল হামজা তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর প্রতি তাকালো অতপর সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এবং তার হাঁটু পানে তাকালো আবার তীক্ষ্ণ দৃষ্টিতে তার নাভির দিকে তাকালো আবার সে তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখমণ্ডলের দিকে তাকালো অতপর হামজা বলল তোমরাই তো আমার পিতার গোলাম এ অবস্থা দেখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝতে পারলেন সে এখন পূর্ণ নেশাগ্রস্ত আছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পেছনে হেঁটে সরে আসলেন আর আমরাও তার সঙ্গে বেরিয়ে আসলাম